ইসলাম ও সমাজ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমাদের আজকের বিষয় হলো সালাম ও সম্ভাষণ আসলে যে কোনো সামাজিক রীতি পদ্ধতিতে মানুষকে সম্ভাষণের অভিবাদনের একটা ভাষা থাকে একটা কালচার একটা সংস্কৃতি থাকে যুগে যুগে এটা ছিল সমাজে এখনো আছে আগামীতেও থাকবে এবং এগুলো স্বাভাবিকভাবে নির্ণীত হয় সেই সমাজের মানুষের আকিদা বিশ্বাস দর্শন এর আলোকে আমরা যে সমাজে বাস করি এই সমাজ একটি মুসলিম সমাজ অন্য ধর্মাবলম্বীরাও এই সমাজে বসবাস করেন ইসলামের সমাজ ব্যবস্থায় মুসলমানেরাই বাস করবে বিষয়টি এমন না মুসলিম সমাজে সবসময়ই অন্য ধর্মের মানুষেরা বসবাস করেছেন এবং তাদের প্রতি সদাচার এবং সম্প্রীতি নিয়েই মুসলমানেরা যুগ যুগ ধরে বসবাস করে আসছে তো যাক আমরা যে সমাজে বাস করছি আমাদের সমাজের সালাম এবং সম্ভাষণ নিয়ে ইসলামের আলোকে দু একটি কথা বলা প্রয়োজন মনে করছি প্রথমে আসেন যে আমরা সালাম দেই সালাম নেই অর্থাৎ সালাম বলি সালামের উত্তর দিই জিনিসটা কি সালাম দেওয়া এবং নেওয়া সালাম দেওয়াটা হলো রসুলের সন্না আর সালামের উত্তর দেওয়াটা হলো ওয়াজিব এবং এক মুসলমান আর এক মুসলমানের উপরে যে পাঁচটি হক সংরক্ষণ করেন অধিকার সংরক্ষণ করেন তার মধ্যে রদ্দ সালাম অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিলে উত্তর পাওয়াটা সালাম দাতার জন্য অধিকার হয়ে যায় সুতরাং সালাম একদিকে নবী সাল্লাহ সাল্লামের বলা সন্না আর একদিকে হচ্ছে মুসলিম সমাজে বসবাসকারী মুসলমানদের পারস্পরিক অধিকারের মধ্যে একটি অন্যতম অধিকার যে সে তার ভাইয়ের কাছ থেকে সালামের জবাব পাবে এ সালামের নির্দেশনা এসছে কোরআন করিম এবং হাদিসের রসুল সাল্লাহ সাল্লামের আমরা সুরায় নূরের একষট্টি নম্বর আয়াতে দেখি আল্লাহ তালা বলছেন যে ফাইজা দাখাল তুম বুয়ুতান ফাসাল লিমু আলা আংপুসিকুম তাহিয়াতাম মিন ইংদাল্লাহ মুবারাকাতান তৈবাতান সুরা নূরের এ আয়াতে আল্লাহ তালা বললেন যে তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি অর্থাৎ ঘরে তোমার যে সদস্যরা আছে তাদের প্রতি সালাম দাও এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে বরকতময় এবং পবিত্র দোয়া এবং অভিনন্দন কোরআন কারিম আমাদেরকে পারস্পরিক সালামের পরিবারের কাছে ঘরে ফেরার পরে এই অভিনন্দনের ভাষা শিখাচ্ছেন অভিনন্দনের রেওয়াজ প্রথা শিখাচ্ছেন এবং এটাকে আল্লাহর পক্ষ থেকে একটি বরকতময় কাজ বলা হয়েছে এরপরেও কি আমরা পরিবারে বাড়ি থেকে আমরা যখন ঘরে ফিরব তখন সালাম দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করব না প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন এবং শুনছেন নিশ্চয়ই আপনারা সবাই বাইর থেকে যাওয়ার সময় ঘরে প্রবেশ করার সময় সালাম দেন যদি কারো এই অভ্যাসটি না থাকে তাহলে কোরআনকারী মেয়ের নির্দেশনা হিসাবে এই অভ্যাসটি আমরা আজ থেকে চালু করব ইনশাল্লাহ কি বলেন এটা একটা বরকতময় কাজ আল্লাহ তালা আরও বলেন সুরায় নিসার ছিয়াশি নাম্বার আয়াতে বলছেন যে ঐজা হইয়ে তুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও প্রদ্দুহা যার যদি কেউ তোমাদেরকে দোয়া অভিনন্দন জানায় তাহলে তার চাইতে উত্তম দোয়া অথবা তারই মতো সমান দোয়া অভিনন্দন ফিরিয়ে বলো অর্থাৎ কেউ আমাকে আপনাকে সালাম দিলে কমপক্ষে ততটুকু অথবা তার চেয়ে বেশি বলার ব্যাপারে কোরআন আমাদেরকে বলছে প্রিয় উপস্থিতি আমরা সালামের ক্ষেত্রে তিন ধরনের বাক্যকে ব্যবহার করি কেউ বলি আসসালামু আলাইকুম সঠিক আছে কেউ বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সঠিক আছে কেউ বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সঠিক আছে সুতরাং কোরআনের এই সোরা নিসার সিয়াশি নাম্বার আয়াতের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে আমরা এমনটি করতে পারি যে কেউ আপনাকে বললেন আসসালাম আলাইকুম আমরা কোরআনের এই আয়াতের অনুসরণ করে বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ উনি আসসালাম আলাইকুম বলেছেন আমি বাড়িয়ে বললাম আল্লাহ বলছেন যে হয় ততটুকু অথবা তার চেয়ে একটু আমি বাড়িয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বললেও কোরআনের নির্দেশ মানা হবে ও রাহমাতুল্লাহ বললেও মানা হবে আমি একটু বাড়িয়ে বলছি আপনি আরও বাড়িয়ে বলতে পারেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাত বলতে পারেন তাহলে সালাম দেওয়া পারস্পরিক সালাম দেওয়া চীনা এবং অচীনা মানুষকে সালাম দিতে হবে আমরা অনেক সময় বড়রা অপেক্ষা করি ছোটদের সালাম পাওয়ার জন্য বস অপেক্ষা করেন সাবর্ডিনেটের সালাম পাওয়ার জন্য বাড়ির গার্ডিয়ান অপেক্ষা করেন অন্য সদস্যদের সালাম পাওয়ার জন্য না ইসলাম বলেছে ছোট বড়কে বড় ছোটকে চেনা অচেনা মানুষকে সালাম দিতে হবে সুতরাং আমরা কোরআনে এই নির্দেশনা নবী সাল্লা সাল্লামের জীবনের এই প্র্যাকটিসকে কল্যাণময় এই অভিবাদনকে আমরা ব্যবহার করব সন্ন্যার আলোকে অর্থাৎ চেনা অচেনা মানুষকে আমরা সালাম দেব এবং সালামের উত্তর দেব সালামের এই প্রচলনটা আজ থেকে শুরু হয়নি নবী সাল্লাহ সাল্লাম তার ওম্মাতের জন্যই করেননি এইটা শুরু হয়েছে মূলত আদম সাল্লামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন আদম সাল্লামকে সৃষ্টির করার পরে আল্লাহ তালা বললেন যে আদম তুমি ও ফেরেস্তারা আছে ওদেরকে যে সালাম বলো ওরা যে উত্তর দেবে সেটা তোমার সন্তানেরা কেয়ামত পর্যন্ত উত্তর হিসেবে ব্যবহার করবে যথারীতি আদম আসাল্লাম গেলেন এবং তাদেরকে সালাম দিলেন এবং সালামের উত্তরও তাদের কাছ থেকে পেলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে মুসলিম সমাজের আমাদের সমাজের অভিবাদন হিসাবে সম্ভাষণ হিসাবে আমরা যে সালাম ব্যবহার করি এই প্রচলনটি হচ্ছে হজরত আদম আলাহ সাল্লাম যিনি মানব জাতির পিতা প্রথম নবী রাসুল তার শুরু থেকে তার সময়কাল থেকে এই সালামের প্রচলন হয়েছে এটি কোরআনের অন্যতম নির্দেশনা এটা বরকতময় নির্দেশনা এটা দোয়া এবং কোরআনের শেখানো অভিবাদন নবী সাল্লামের শেখানো অভিবাদন এবং এটি হচ্ছে আমাদের পারস্পরিক অধিকারের একটি অংশ এটা মাথায় রেখে আমরা পরস্পর পরস্পরকে সালাম দেব আমরা সালামের প্রচলন দেখি সুরা জারিয়াতের চব্বিশ পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামের ঘটনা বলতে গিয়ে বলছেন যে তোমার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কাহিনী পৌঁছেছে নবীকে জিজ্ঞেস করছেন যখন তারা তার কাছে প্রবেশ করল ও সালাম দিল এবং তিনিও তাদের সালামের জবাব দিলেন তার মানে আদম আলাহিসাল্লামের সময় প্রচলন হয়েছে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় মাঝে বাদ গিয়ে এখানে আসছে বিষয়টা এমন না এটি শুরু যে হয়েছে এটা অব্যাহত আছে সুতরাং আমরা সালামের এই প্রচলনকে আমরা শক্তভাবে গুরুত্বের সাথে দেখব এবং পরিবারের প্রত্যেক সদস্য প্রত্যেক সদস্যকে সালাম দিতে অভ্যস্ত করব এবং সালামের বিশেষ মর্যাদা আমরা হাদিসের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আল্লাহ নবীর অন্যতম সাহাবি যিনি মাঝে মাঝে বাজারে চলে যেতেন কিন্তু কেনাকাটা করতেন না মানুষেরা জিজ্ঞেস করতো আপনি কেনাকাটা করলেন না বাজারে আসলেন কেন তিনি বলে আমি আসি মানুষদেরকে এখানে অনেক অচেনা চেনা মানুষ দেখা হবে তাদেরকে সালাম দেওয়ার জন্য কারণ আমি সালাম দিলে আমি তো সালামের উত্তর পাবো আমি দোয়া করলে আমি তো দোয়ার জবাব পাবো ফলে সালামকে সেই সমাজের মানুষেরা পারস্পরিক কল্যাণের একটি বড় মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরাও সেটাকে যেভাবে গ্রহণ করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হল ইসলামের কোন কাজটি উত্তম তিনি বললেন মানুষকে খানা খাওয়ানো খাবার দেওয়া আর চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া এই হাদিসটি আবদুল্লাহ বিন আমর বিন আসরদি তালাহ থেকে এসছে এবং এটিকে উদ্ধৃত করেছেন সংকলন করেছেন ইমাম বখারি এবং মুসলিম রহিমা রহিমাহমাল্লাহ দুজনেই এই হাদিসটি থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে রসুলকে সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো যে ইসলামের কোন কাজ উত্তম উত্তম কাজের মধ্যে তিনি এখানে দুটা জবাব একটা হলো মানুষকে খাওয়ানো আর একটা হচ্ছে সালামের সালাম দেওয়া চেনা অচেনা মানুষকে সালাম দেওয়া অনুরূপ একটি হাদিস হজরত আবু হরেরাহ তালাহু থেকে আমরা দেখি তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ইমান আনা ছাড়া বেহেসতে প্রবেশ করতে পারবে না এবং পরস্পর পরস্পরকে ভালোবাসা ছাড়া ইমানও হবে না আর আমি কি তোমাদেরকে ভালোবাসা সৃষ্টিকারী একটি বিষয়ের সন্ধান দেব তোমরা নিজেদের মধ্যে ব্যাপক সালামের প্রচলন করো ইহাদিসটি ইমাম মুসলিম রাহেমহল্লা তার সংকলনে উল্লেখ করেছেন তাহলে সালাম হচ্ছে পারস্পরিক ভালোবাসা মহাব্বত সৃষ্টির একটি মাধ্যম রেসুলের ভাষায় এটি মাধ্যম সুতরাং আজকে আমরা যে সমাজে বসবাস করছি আমাদের পরিবার থেকে শুরু করে সমাজের বৃহত্তর পরিসরে আমরা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এখন খুবই তিক্ততার মধ্যে আছি খুব দুর্বল এবং ভঙ্গুর অবস্থায় আছি আমরা পারস্পরিক ভালোবাসা মহাব্বাত আমাদের কমে গেছে দয়া মায়া কমে গেছে সুতরাং আমরা যদি তা পুনরুদ্ধার করতে চাই বৃদ্ধি করতে চাই তাহলে নবী সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন ব্যাপক সালামের প্রচলন করা এই অভ্যাসটা আমরা আসুন আমরা শুরু করি পরিবার এবং সমাজে চেনা এবং অচেনা মানুষদের মাঝে ছোট বড়কে বড় বড় ছোটকে আমরা সালাম দেব মনে রাখতে হবে সালাম যেন মুখের ভাষা না হয় এটি যেন বুকেরও ভাষা হয় সালাম যেন শুধু মুখের ভাষা না হয় এটা যেন আমার অঙ্গ প্রত্যঙ্গেরও ভাষা হয় আমি একদিকে আমার ভাইয়ের জন্য মুখে সালাম দিলাম যে আপনার প্রতি আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষিত আর একদিকে আমার হাত হাত তার ক্ষতির জন্য উঠল এটা সালামের সাথে সঙ্গতিপূর্ণ না আমি আমার ভাইয়ের প্রতি সালামদাতা হয়ে আমি জুলুমকারী হতে পারি না আমি আমার সমাজের চেনা অচেনা মানুষের প্রতি সালামদাতা হয়ে আমি সমাজের নির্যাতক নিপীড়ক হতে পারি না শোষণকারী হতে পারি না হক বিনষ্টকারী হতে পারি না সুতরাং আমরা অনেকে লিখে সালাম দিই বিরাট বিরাট জনসমাজ সমাবেশে সালাম দিই জাতির উদ্দেশ্যে সালাম দিই সমাজের মানুষের উদ্দেশ্যে সালাম দিই বিশ্বের কল্যাণ কামনা করি একদিকে আমি কল্যাণকামী হলাম আর আমার আচরণ আমার চিন্তা আমার পরিকল্পনা আমার লেখনী আমার কর্মযজ্ঞ মানুষের অকল্যাণে লিপ্ত থাকল এটি ইসলামের আদর্শের সাথে শিক্ষার সাথে তামাশা করা ছাড়া আর কিছু না সুতরাং প্রিয় ভাইয়েরা আপনারা আমরা যারা শুনছি এবং আলোচনা করছি আমার থেকেই বলছি আসুন আমাদের মুখের বুকের এবং শরীরের ভাষা এক হোক আমরা আমাদের চেনা অচেনা ভাইকে যেমন মৌখিকভাবে সালাম দেব পাশাপাশি আন্তরিকভাবে কল্যাণকামী হব বাস্তবসম্মতভাবে তার জন্য আমার আপনার দয়া মায়া ভালোবাসা সাহায্য সহযোগিতার হাতকে প্রসারিত করব আবদুল্লা বিন সালাম রাদিল্লাহ তালাহু থেকে আরেকটি হাদিস আপনাদের সামনে বলা প্রয়োজন মনে করছি তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইয়া ইউহান্নাস আফসুসালাম সালাম আমুত আম ইলাখের হাদিস যে হে লোকেরা তোমরা ব্যাপক হারে সালামের প্রচলন করো আর লোকদেরকে খাবার দাও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো লোকেরা যখন ঘুমে তখন সালাত পড়ো তাহলে শান্তির সাথে কি হবে তাহলে তাদখুলুল জান্নাতাবি সালাম তাহলে তুমি জান্নাতে শান্তির সাথে নিরাপত্তার সাথে পৌঁছাতে পারবে বিনা বাধায় পৌঁছাতে পারবে কয়টা কাজ আমাদের প্রার্থিত জায়গা তো জান্নাত প্রার্থিত আবাস হচ্ছে জান্নাত আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর পরকালীন মুক্তি এবং শেষ জায়গাটি আশ্রয়টি যেন জান্নাতে হয় সেজন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এখানে কয়েকটা পদ বাতলে দিয়েছেন একটা হলো ব্যাপক হারে সালামের প্রচলন করা দুইটা হলো লোকদেরকে খাবার খাওয়ানো আত্মীয় স্বজন বেছে না ধনী গরিব বেছে না পছন্দের লোক বেছে না সবাইকে খাও হ্যাঁ পছন্দের লোক খাওয়ালে যে হবে না তা না আপনি যে কাউকে খাওয়াতে পারেন অসুবিধা নাই এরপরে ধনী গরিব সবাইকে খাওয়ালেই সব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আজকের সময় আমরা এক অন্যের হক রক্ষা করার না করার কারণে আমাদের আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত ভঙ্গুর আমরা অতীব বৈষয়িক হওয়ার কারণে আমরা ভালোবাসা দয়া নারীর টান বলে যে জিনিসটা এটা আমরা ভুলে যাচ্ছি একই শহরে বাস করছি একজন আরেকজনকে এত ব্যস্ত দেখতে যাওয়ার খোঁজ নেওয়ার কুশল বিনিময়ের সময় নাই বাস্তবতাকে আমি অস্বীকার করছি না আমি যে খুব পারি তা বলছি না তবে আমার আপনার মধ্যে এই তাগাদা এই চেতনা থাকতে হবে যে নবী সাল্লাহ সাল্লাম বিনা বাধায় জান্নাতে যাবার শর্ত হিসাবে বলেছেন ব্যাপক সালামের প্রচলন করা লোকদের খাবার খাওয়ানো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা লোকেরা যখন ঘুমায় তখন সালাদ পড়া অর্থাৎ তাহাজ্যতে সালাদ পড়বেন দাঁড়িয়ে আল্লাহকে একাকি আপনার জীবনের পাওয়া না পাওয়ার কথা দুঃখ বেদনার কথা কষ্টের কথা আল্লাহকে বলবেন এই চারটা কাজ যদি আমরা করতে পারি তাহলে বিনা হিসাবে শান্তির সাথে জান্নাতে যেতে পারব প্রিয় উপস্থিতি আজকে সালাম এবং সম্ভাষণ বিষয়ে আপনাদের সামনে যে কথাগুলো বলতে চেয়েছি এ দিয়ে আমি আবারও স্মরণ নিজে করছি এবং করাচ্ছি সেটা হলো আমাদের পরিবার সমাজ জীবন যেন ইসলামের এই সুন্দরতম বরকতময় সম্ভাষণ রীতির সাথে অভ্যস্ত হতে পারে এবং এই রীতি যেন আমাদের মুখে আমাদের প্রাণের ভাষা হয় এটি যেন আমাদের জীবনের অভ্যাসে পরিণত হয় আর এই অভ্যাসের বলয়ের মধ্যে আওতার মধ্যে পরিবারের সদস্য সমাজের সদস্য আত্মীয় স্বজন চেনা অচেনা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন আমার আপনার কল্যাণকামিতার আওতায় আসে গোটা সৃষ্টি যেন আমার আপনার দয়া মমতার আওতায় আসে মনে রাখবেন আমি আপনি হচ্ছি রহমাতুল্লিল আলমিনের ওম্মাত কাল খেয়ামতে আমরা তারই সুপারিশ প্রত্যাশা করি কাল খেয়ামতে আমরা তারই অনুসারী দাবি করেই কিন্তু কবরে আমাদের শরীরটা বিছিয়ে দিচ্ছি প্রিয় উপস্থিতি এই জিনিসগুলো মাথায় রাখার সাবিনয় আবেদন রেখে আমি আমার আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহি ওবরাকাতু